সৌতুল মালাহিম প্রেজেন্টস কেটে গেছে দিন ঝুলুম অন্যায়ের এসেছে সত্যের পয়গাম বাতিল সে তো চিরলাঞ্ছিত ধিকৃত অভিশপ্ত তার পরিণাম কেটে গেছে দিন ঝুলুম অন্যায়ের এসেছে সত্যের পয়গাম বাতিল সে তো চিরলাঞ্ছিত ধিকৃত অভিশপ্ত তার পরিণাম কেটে গেছে দিন জুলুম অন্যায়ের এসেছে সত্যের পয়গাম বাতিল সে তো চিরলাঞ্ছিত ধিকৃত অভিশপ্ত তার পরিণাম সত্যের সৈন্যরা জেগে ওঠো সত্যের সৈন্যরা জেগে ওঠো সত্যের সৈন্যরা জেগে ওঠো কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম পক্ষ চিরে রক্ত আনো অত্যাচারী ওই জালিমে ইমান আমল বিক্রি করে সৌদা করে ওরা কুফুরে বক্ষ চিরে রক্ত আলো অত্যাচারী ওই জালিমে ইমান আমল বিক্রি করে সৌদা করে ওরা কুফুরে বক্ষ চিরে রক্ত আলো অত্যাচারী ওই জালিমের ইমান আমল বিক্রি করে সৌদা করে ওরা কুফুরে আজ বদলা নেবার দিন জাগো জেগে ওঠো মুসলিম আজ বদলা নেবার দিন জাগো জেগে ওঠো মুসলিম আনতে হবে ফিরিয়ে আবার আজাদির সম্মান সত্যের সৈন্যরা জেগে ওঠো সত্যের সৈন্যরা জেগে ওঠো কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম গর্জে ওঠো বীরের জাতি তাকবীর তুলো আজ মুক্তি দৃপ্ত পায়ে সামনে চলো পেতে ওই কাঙ্ক্ষিত মঞ্জিল গর্জে ওঠো বীরের জাতি তাকবীর তোলো আজ মুক্তি দৃপ্ত পায়ে সামনে চলো পেতে ওই কাঙ্ক্ষিত মঞ্জিল গর্জে ওঠো বীরের জাতি তাকবীর তুলো আজ দৃপ্ত পায়ে সামনে চলো পেতে ওই কাঙ্ক্ষিত মঞ্জিল আনো উল্টো স্রোতের জোয়ার দাও ভাসিয়ে পাপাচা আনো উল্টো স্রোতের জোয়ার দাও ভাসিয়ে পাপাচার ভুলে গিয়ে সব ভেদা ভেদেলা গাউ সবে ঐক্যের গান সত্যের সৈন্যরা জেগে ওঠো সত্যের সৈন্যরা জেগে ওঠো কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম কায়েম করতে ইসলাম